সাহল ইবনু সাদ সাইদি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে একবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও মুশরিকদের মধ্যে মোকাবেলা হয় এবং উভয় পক্ষ ভীষণ যুদ্ধ লিপ্ত হয় অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজ সৈন্যদলের নিকট ফিরে এলেন মুশ্রিকরাও নিজ সৈন্যদলে ফিরে গেল সেই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গীদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে কোনো মুশ্রিককে একাকী দেখলেই তার পশ্চাতে ছুটত এবং তাকে তলোয়ার দিয়ে আক্রমণ করত বর্ণনাকারী সাহল ইবনু সাদ রাজিয়াল তাল্লাহ্ন বলেন আজ আমাদের কেউ অমুকের মতো যুদ্ধ করতে পারেনি তা শুনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে তো জাহান্নামের অধিবাসী হবে একজন সাহাবি বলে উঠলেন আমি তার সঙ্গী হব অতপর তিনি তার সঙ্গে বেরিয়ে পড়লেন সে দাঁড়ালে তিনিও দাঁড়াতেন এবং সে শীঘ্র চললে তিনিও দ্রুত চলতেন তিনি বললেন এক সময় সে মারাত্মকভাবে আহত হলো এবং সে দ্রুত মৃত্যু কামনা করতে লাগলো একসময় তলোয়ারের বাট মাটিতে রাখল এবং এর তীক্ষ্ণ দিক বুকে চেপে ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল অনুসারী অনুসরণকারী ব্যক্তিটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট আসলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কি ব্যাপার তিনি বললেন যে ব্যক্তিটি সম্পর্কে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে সে জাহান্নামি হবে তা শুনে সাহাবিগণ বিষয়টিকে অস্বাভাবিক মনে করলেন আমি তাদের বললাম যে আমি ব্যক্তিটির সম্পর্কে খবর তোমাদের জানাবো অতপর আমি তার পিছু পিছু বের হলাম এক সময় লোকটি মারাত্মকভাবে আহত হয় এবং সে শীঘ্র মৃত্যু কামনা করতে থাকে অতপর তার তলোয়ারের বাট মাটিতে রেখে এর তীক্ষ্ণ ধার বুকে চেপে ধরল এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন বলেন মানুষের বাহ্যিক বিচারে অনেক সময় কোনো ব্যক্তি জান্নাতবাসীর মতো আমল করতে থাকে আসলে সে জাহান্নামি হয় এবং তেমনি মানুষের বাহ্যিক বিচারে কোনো ব্যক্তি জাহান্নামির মতো আমল করলেও প্রকৃতপক্ষে সে জান্নাতি হয়